আয়াত থেকে আল্লাহ পাক সুবাহান এমন গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দান করেছেন যেই নির্দেশনাগুলো রাসুল্লাহ সাল্লু মদিনায় হিজরত করার পর পরিপূর্ণভাবে তা বাস্তবায়ন করেছিলেন এই নির্দেশনাগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হিজরতের পূর্বেই নাজিল হয় সুরা বন ইসরায়েল মূলত মাক্ষী সুরা হিজরতের আগে যেই সুরাগুলো নাজিল হয়েছে সেইগুলো হলো মাক্ষী আর হিজরতের পরের সুরাগুলো হলো মাদানী সুরা রাসুল্লাহ সাল্লু হিজরতের উদ্দেশ্য ছিল মূলত দিনের বিজয় সাধন করা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানব জাতির জন্য যে দিন ইসলামকে পাঠিয়েছেন ইসলাম ইসলামকে মানুষের জীবন ব্যবস্থা হিসেবে বিজয়ী করার উদ্দেশ্যে রাসুল প্রেরণ করা হয়েছে আর এই হিজরতের মাধ্যমে রাসুলের দ্বারা আল্লাহ পাকসুবাহ এই বিজয় করতে চেয়েছিলেন এবং সেই দিন বিজয়ী শক্তি হিসাবে কিভাবে রাসুল্লাহ সাল্লু মেনে চলবেন মানব সমাজে কিভাবে বাস্তবায়ন করবেন কি বাস্তবায়ন করবেন সেই নির্দেশনাগুলি মূলত এখান থেকে শুরু করা হয়েছে এখান থেকে ধারাবাহিকভাবে চোদ্দটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য চোদ্দ দফা কর্মসূচি এই চোদ্দ দফা কর্মসূচি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তাদের জন্য অপরিহার্য আর এই চোদ্দটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন জীবনে দিনের পরিপূর্ণতা আসে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে মানুষ মেনে চলার সুযোগ পায় এবং এর মধ্যেই মানুষের মধ্যে প্রকৃত শান্তি এবং কল্যাণ নিহিত পরকালীন জীবনে মানুষ শান্তি নিরাপত্তা এবং মুক্তি লাভ করে এবং পরকালীন জীবনে নাজাতের পথ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় সে ইসলামী রাষ্ট্রের প্রথম দফা কর্মসূচি যেটা হলো আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ ইল্লা ইয়া তোমার রব চূড়ান্ত ফায়সালা দিয়ে দিয়েছেন যে শুধুমাত্র তারই এবাদতি করবে এর ছাড়া আর কারো এবাদতি তোমরা করবে না আল্লাহ তাহা বুধু ইল্লা ইয়া তোমরা কারো এবাদতি করবে না শুধুমাত্র তারই ইসলামী রাষ্ট্রের প্রথম দফা কর্মসূচিটাই হলো সকল প্রকারের আবাদতি দাসত্ব গুলামি নিরঙ্কুশভাবে এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হবে মানুষের জীবনের প্রতিটি কাজ হলো এবাদত প্রতিটি মুহূর্তে মানুষের প্রতিটি কাজই হলো এবাদত আল্লাহর এবাদত হওয়ার জন্য মানুষের কর্মসমূহ শর্ত হলো সেই কাজগুলো যদি মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী করে এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শিকানু পদ্ধতিতে আল্লাহর হুকুমটি পালন করে তাহলেই সেটা এবাদত আমরা সাধারণত কিছু আনুষ্ঠানিক আবাদতকে আমরা আবাদত মনে করি কিন্তু আসলে মমিন ব্যক্তির তার জীবনের প্রতিটি কাজ আবাদত তার প্রয়োজনীয় যত প্রকারের কর্মকাণ্ড মানুষ করে সবগুলি আবাদত